জীবন বাজি রেখে সদানের পথে করে যায় সংগ্রাম দুনিয়ার মোহ ছেড়ে আল কোরআনের পথে ছুটে চলে অবিরাম জীবন বাজি রেখে সদানের পথে করে যায় সংগ্রাম দুনিয়ার মোহ ছেড়ে আল কোরআনের পথে ছুটে চলে অবিরাম সেই তো মুসলমান সেই তো মুসলমান আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ সে তো মুসলমান সে তো মুসলমান সে তো মুসলমান সে তো মুসলমান বাতিলের সামনে মাথা মত করে না হকের উপর থাকে অটল আল্লাহু আকবার সম্মুখে জয় তার এগিয়ে চলে ভেঙে বাধার শিকল বাতিলের সামনে মাথা নত করে না হকের উপর থাকে অটল আল্লাহু আকবার সম্মুখে জয় তার এগিয়ে চলে ভেঙে বাধার শিকল দুনিয়ার বাধা সব মারিয়ে আল্লাহর পথে করে সংগ্রাম সেই তো মুসলমান সেই তো মুসলমান আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ সেই তো মুসলমান সেই তো মুসলমান সেই তো মুসলমান সেই তো মুসলমান পৃথিবীর যেথায় মজলুম কাদে হয় তা দেখে সে ঘরে থাকে না বসে মানবের কল্যাণে কোরআনের আহ্বানে সকল সংগ্রামে ছুটে আসে ও পৃথিবীর যে মাজলুম কাদে তা দেখে সে ঘরে থাকে না বসে মানবের কল্যাণে কোরআনের সকল সংগ্রামে ছুটে আসে মুক্তির কি পথ ইসলামী বিপ্লব এই স্লোগানে সে করে সংগ্রাম সেই তো মুসলমান সেই তো মুসলমান আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ সেই তো মুসলমান সেই তো মুসলমান সেই তো মুসলমান সেই তো মুসলমান হৃদয় কমল যার মমিনের ব্যথায় নেমে আসে চোখে সাবন ধারা বজ্র কঠিন অগ্নিগিরি সম মনে করে তাকে কাফেরেরা ও হৃদয় কোমল যার মুমিনের ব্যথায় নেমে আসে চোখে শ্রাবণ ধারা বজ্র কঠিন অগ্নিগিরি সম মনে করে তাকে কাফেরেরা আল্লাহর দিন চুরাখতে আমার বিজয় নিশা সেই তো মুসলমান সেই তো মুসলমান আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ সেই তো মুসলমান সে তো মুসলমান সে তো মুসলমান সে তো মুসলমান জীবন বাজি রেখে সদা পথে করে যায় সংগ্রাম দুনিয়ার মোহ ছেড়ে আল কোরআনের পথে ছুটে চলে অবিরাম জীবন বাজি রেখে সদানের পথে করে যায় সংগ্রাম দুনিয়ার মোহ ছেড়ে আল কোরআনের পথে ছুটে চলে অবিরা সেই তো মুসলমান সেই তো মুসলমান আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ আল্লাহ ছাড়া ভয় পায় না সে যদিও যায় তার প্রাণ শীত মুসলমান শীত মুসলমান শীত মুসলমান শীত মুসলমান